এগিয়ে চলছে এগিয়ে যাবে আমাদের কাফেলা সততা আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের কাফেলা এগিয়ে চলছে এগিয়ে যাবে আমাদের কাফেলা সততা আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের কাফেলা এই কাফেলা সেই কাফেলা আজাদি কাফেলা এই কাফেলা সেই কাফেলা আজাদি কাফেলা এগিয়ে চলছে এগিয়ে যাবে আমাদের কাফেলা সততা আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের কাফেলা এগিয়ে চলছে এগিয়ে যাবে আমাদের কাফেলা সততা আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের কাফেলা আজাদি কাফেলা আমাদের কাফেলা আজাদি কাফেলা চলে আসছে সত্য মিথ্যার চিরন্তন দ্বন্দ্ব সর্বশক্তিমান মহান আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সত্যের আলোকিত পথের দিশা দিতে যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্য নবী রসুল ঠিক বিপরীতভাবে যুগে যুগে আবির্ভূত হয়েছে অগণিত কৃত্রিম দাজ্জা যারা সত্যের উজ্জ্বল আলোক রশ্মি তথা ইসলামের তাহজিব তমাদ্দুন বিলীন করার মানুষে আজও অব্যাহত রেখেছে তাদের হাজারো প্রয়াস অপসংস্কৃতি তার অন্যতম নারকীয় শয়তানের ফাঁক যখন মুসলিম জাতি অপসংস্কৃতির ফাঁদে আবদ্ধ হয়ে পৌঁছেছিল ধ্বংসের শেষ প্রান্তে তখন এ জাতিকে অপসংস্কৃতির ফাঁদ থেকে ছিনিয়ে নিয়ে ইসলামী সংস্কৃতির দিশা দিতে এবং অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে বিপরীত স্রোত হয়ে আনার দীপ্ত শপথে কণ্ঠে গর্জে উঠেছিল এক সাহসী বীর পুরুষ যার বিপ্লবী সুর চেতনা ও সঙ্গীতে আজও মানুষ বিমোহিত বিমুগ্ধ অনুপ্রাণিত তিনি আর কেউ আমাদের সকলের প্রিয় মুখ মরহুম আইনুদ্দিন আল আজাদ তার সে লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে গর্জে উঠেছে খুলনা বিভাগীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক সংগঠন আজাদি কাফেলা মহান আল্লাহর ইচ্ছাই দেশের শীর্ষ স্থানীয় ওলামায় গ্রাম সহ হাজারো মানুষের অনুপ্রেরণায় আজাদি কাফেলার প্রথম অ্যালবাম হৃদয় খুলে হৃদয় খুলে